এবং সন্না থেকে সরাসরি গ্রহণ করতে হবে আমরা বলেছিলাম যে এই গল্পগুলোর কিছু চরিত্র থাকবে এগুলোর কিছু বৈশিষ্ট্য থাকবে যেমন এগুলো কোনোটাই মিথ্যাচার হবে না এগুলো বাস্তবতা বিবর্জিত হবে না এগুলো অথেন্টিক হবে এগুলোর সোর্স থাকবে সহি এবং এগুলোর নৈতিক মূল্যবোধ শিক্ষা গ্রহণ করার মতো শিশুদের উপযোগী এই সকল গল্পগুলো হতে হবে শিশুদের কে নিয়েই ঘটনাগুলো হতে হবে এইরকম বিষয়ে আমরা আলোচনা করছিলাম আমরা যেই মূল স্তম্ভের আলোকে এই আলোচনা করছিলাম সেটি হচ্ছে যে শিশুদের বুদ্ধিবৃত্তিক বিকাশে তাদের প্রতি আমাদের যেই দায়িত্ব এবং কর্তব্য রয়েছে সেই দায়িত্ব এবং কর্তব্যগুলো এবং তন্মধ্যে প্রথম মূলনীতি ছিল গল্প বলা আমরা গত পর্বে আলোচনা করছিলাম হজরত ইব্রাহিম ইসমাইল এবং হায়দারা আয়লাই হিমুসালাম এর গল্প এখানে বাবা মা এবং একজন শিশু সন্তানের সম্পর্ক এখানে রয়েছে এরপরে আমরা জানি যে প্রিয় দর্শক সেখানে আমরা যে আলোচনা করেছিলাম যে হজরত ইব্রাহিম আলাই সালাতাম তার সন্তানকে এবং তার স্ত্রীকে মক্কায় রেখে গেলেন এবং এখানে রেখে যাওয়ার পর তিনি আল্লাহর কাছে দোয়া করলেন যাতে তাদের কোনো ক্ষতি না হয় হাজরা আলহা সালাতাম তিনি আল্লাহর প্রতি তার অগাধ বিশ্বাস ভালোবাসা আল্লাহর প্রতি তার আস্থা এবং তাবাক্কুলকে তিনি প্রদর্শন করলেন যেটি শিশু সন্তানদেরকে আমাদের বলতে হবে তাদেরকে যদি সোনালী শিশুতে আমরা পরিণত করতে চাই তারপরে আমরা যে আলোচনা করেছিলাম সেটি হচ্ছে মা হাজার আলাহা সালাতাম তিনি কখনো হতাশ হননি কিন্তু তিনি তার চেষ্টা প্রচেষ্টাকে তিনি ছেড়ে দেননি তিনি তার সন্তানের জন্য উদ্গ্রীব হয়েছিলেন তার খাদ্য পানীয় এবং তার মানসিক তার শারীরিক এবং তার মনস্তাত্ত্বিক উন্নয়নের জন্য তার বুদ্ধিবৃত্তিক উন্নয়নের জন্য সেখানে আমরা জমজম কূপ কিভাবে তৈরি হয়েছিল এর আবিষ্কার কিভাবে হয়েছিল সেই বিষয়ে আমরা আলোচনা করেছি এরপর আমরা যে বিষয়টি আপনাদের সামনে আলোচনা করতে চাই সেটি হচ্ছে যখন এই পানি পাওয়া যায় আপনারা জানেন যে মরুভূমিতে যখন পানি হয় তখন তার কারণে সেখানে প্রাণীর জন্ম নেয় সেখানে প্রাণের জন্ম নেয় সেখানে পাখির সেখানে সেখানে বিভিন্ন অন্য ধরনের প্রাণীর সেখানে উৎপত্তি ঘটে পাশাপাশি সেখানে গাছগাছালি পাক পাখালির উন্নয়ন ঘটে সেখানে উৎপত্তি ঘটে তো যখন এগুলো হলো তখন সেখানে কিন্তু কারণ মরুভূমিতে লোকেরা বসে তারা চলাচল করতোই অনেক দূর থেকে তারা দেখলো যে এই অঞ্চলে পাখির আগমন দেখা যাচ্ছে তো পাখির যখন মরুভূমির লোকেরা তারা এতটা বুদ্ধিমান ছিল যে কোথাও পাখির কোনো অস্তিত্ব দেখলেই তারা বুঝতে পারতেন যেখানে পানি রয়েছে কারণ পানি ছাড়া তো পাখি পানি ছাড়া তো প্রাণ থাকতে পারে না প্রাণ থাকলে অবশ্যই সেখানে পানি রয়েছে তারা এটি বুঝতে পেরেছেন এবং তারা খুঁজতে খুঁজতে এখানে তারা এসে দেখলেন যে এখানে সত্যি পানি রয়েছে এবং এখানে একজন মহিলা এবং তার শিশু সন্তান রয়েছেন এখানে প্রথম প্রথম যেই গোত্রটি এভাবে আসে পানির সন্ধানে তারা হচ্ছে জুরহুম গোত্র তারা যখন এটি জানলেন তারা এখানে আসলেন একটি দল এসে তারা হজরত হাজরা আলহ সালাতামকে তারা যে বললেন যে আমরা এখানে থাকতে চাই আপনি কি আমাদেরকে অনুমতি দেবেন আপনাদের কাছে থাকার জন্য কি আপনি আমাদেরকে অনুমতি দেবেন তখন তিনি তা বললেন যে কলাত নাহাম হ্যাঁ তোমাদেরকে অনুমতি দিচ্ছি ওয়ালা কিনলা হাক্কালাকুম ফিল্মা কিন্তু পানির ক্ষেত্রে তোমাদের কোনো অধিকার থাকবে না অর্থাৎ পানির অধিকার বলতে পানি পরিচালনা পানির ম্যানেজমেন্ট ইত্যাদি ওয়াটার ম্যানেজমেন্ট এর ক্ষেত্রে তোমাদের কোনো দায়িত্ব থাকবে না এটা পরিপূর্ণ আমার দায়িত্ব থাকবে তবে you will get your share of water তোমরা পানি পাবে পানি নিতে পারবে কিন্তু এই পানি এটাকে ম্যানেজ করা এটা দায়িত্ব পালন করা কে কতটুকু পাবে না পাবে ইত্যাদি পরিমাণে এই নেতৃত্ব গ্রহণ করা এর নেতৃত্ব প্রদান করা এটি তোমাদের দায়িত্বে থাকবে না এভাবে তারা এই শর্তে যখন রাজি হয় তখন হজরত হাজরা আলাইহা সালাতাম তাদেরকে অনুমতি দেন সেখানে তিনি থাকার জন্য এখান থেকে তাহলে আমরা যেটি বুঝতে পারি সেটি হচ্ছে আমাদের মায়েদের বা আমাদের সন্তানদেরকে আমাদের এই শিক্ষা দিতে হবে যে মানুষ যখন বিপদগ্রস্ত হয় তখন মানুষের সাথে আমাদের যা কিছু রয়েছে তা শেয়ার করতে হবে এগুলো একাই কক্ষিগত করা এটি কোনোভাবে কাম্য নয় দু নম্বর হচ্ছে মানুষের মাঝেই বসবাস করা মানুষের মাঝে বসবাস করা হজরত রাসুল্লাহ সাল্লাহাম বলছেন ইবনে আব্বাস আল্লাহ হাদিসটি বর্ণনা করেছেন তিনি বলেছেন যে এর মাধ্যমে হজরত হাজরা আলহ সালাত উম্মে ইসমাইল তিনি মানুষের সংস্পর্শ মানুষের সাথে থাকা মানুষের কাছে থাকা ইত্যাদিকে যে তিনি ভালোবাসতেন এটি এর মাধ্যমে প্রমাণিত হয়েছে আপনি একা জঙ্গলে গিয়ে বসবাস করবেন না সকলকে নিয়ে আপনি বসবাস করবেন সকলের সুখ দুঃখকে আপনি ভাগ করে নেবেন এটি এর মাধ্যমে বোঝানো হচ্ছে এই যে দ্বিতীয় ঘটনা এই দ্বিতীয় ঘটনার পরেই রয়েছে তৃতীয় ঘটনা যেটি আমরা কোরআন থেকে সরাসরি গ্রহণ করি যেখানে আল্লাহ সুবহান বলেছেন ফালাম্মা বালাগা মা হুসাইয়া যখন এই শিশু সন্তানটি যখন বড় হয়ে যায় ইব্রাহিম আলি সাল্লাতুসলামের সাথে দৌড় অথবা তার সাথে বিভিন্ন কাজে অংশগ্রহণের মতো সময় ধরেন আধুনিক যুগে আমরা বারো তেরো পনেরো আঠারো বছরের কথা বলছি এরকম বয়সে যখন পরিণত হয় তখন ইব্রাহিম আলি সালাতুয়াসাল্লাম স্বপ্নে দেখেন যে তার সন্তানকে তিনি আল্লাহর রাস্তায় তিনি উৎসর্গ করে দিচ্ছেন আল্লাহর রাস্তায় স্যাক্রিফাইস করছেন এই স্বপ্ন যখন তিনি দেখেন তখন তিনি তার শিশু সন্তানকে যখন বলেন যে আমি আল্লাহর পক্ষ থেকে নির্দেশ পেয়েছি তুমি কি বলো তখন শিশু সন্তান বলেছিলেন যে কলা আবাতি ফাল মা তু উমার আল্লাহ হে পিতা আপনি আল্লাহর মাধ্যমে যা আদিষ্ট হয়েছেন তাই করুন আপনি দেখবেন যে আমি ধৈর্যশীল এখানে দুটো বিষয় আমরা আমাদের শিশু সন্তানদের সামনে তুলে ধরবো একটি হচ্ছে যে পিতার যে ভালোবাসা পিতা কিন্তু তিনি আহ মিশরে কিন্তু তারপরেও তিনি চলে আসেন কিছুদিন পর পরই তার সন্তানকে দেখার জন্য সন্তানের ভালোবাসায় তিনি চলে আসেন কারণ অন্যদিকে তার আরেক স্ত্রী রয়েছে সারা এবং তার আরেক সন্তান রয়েছে ইসহাক আলহি সালাতাম তাদের প্রতি তার দায়িত্ব এই পিতা তার কোনো সন্তান কোনো স্ত্রীর প্রতি দায়িত্বে অবহেলা করেন না যেটি আমরা ইব্রাহিম আলি সালাতামের মাধ্যমে জানলাম এবং এটির মাধ্যমে আমাদেরকে বুঝতে হবে বুঝাতে হবে যে কারো প্রতি যার প্রতি আমাদের দায়িত্ব রয়েছে সেই দায়িত্বে অবহেলা করা যাবে না এবং দ্বিতীয়ত যেটি সেটি হচ্ছে যখন আল্লাহ সব হানুয়াতার আনুগত্যের প্রশ্ন আসবে তখন কোনো বক্তব্য নয় তখন কোনো জিজ্ঞাসা সেখানে কোনো জিজ্ঞাসা চলবে না তখন সেখানে কোনো কনফিউশন সেখানে কোনো ডিভিট চলবে না এর ইমিডিয়েটলি রেডিলি আল্লাহর কাছে আমাদেরকে আত্মসমর্পণ করতে হবে এটি হলো তৃতীয় ঘটনা আর চতুর্থ ঘটনা এখানে যেটি খুবই গুরুত্বপূর্ণ আপনাদেরকে এটি মনে রাখতে হবে সেটি হচ্ছে যে আল্লাহ সুবাহানুমাত আলা এর নির্দেশে আল্লাহর নবী ইব্রাহিম আলি সালাতাম তো মাঝে মাঝে আসতেন দেখার জন্য এর মধ্যে ইসমাইল আলাহি সালাতাম বড় হয়ে গেলেন এখানে বনু জুরহুম যে গোত্র সেই জুরহুম গোত্র তাদের এখানে অনেক লোকজন হয়ে গিয়েছে এখন ইব্রাহিম আলাই সালাতুয়াসাল্লামের সন্তান ইসমাইলকে বিয়ে করাতে হবে তাকে বিয়ে করানোর জন্য ওইখান থেকে একজন নারীকে নির্বাচন করা হলো এবং এই বিয়ের ক্ষেত্রে আমাদেরকে তাহলে দেখতে হবে যে আমরা কাকে নারী হিসেবে বা আমাদের সন্তানদের স্ত্রী হিসেবে বা আমাদের মেয়েদের স্বামী হিসেবে আমরা নির্বাচন করি এটি এই আমরা এখন যে আলোচনা করব তার সাথে খুবই সম্পর্কিত এর মধ্যে একদিন তিনি আসলেন এর মধ্যে হাজার আলহ সালাত হোসেন তিনি ইন্তেকাল করেছেন ইসমাইল আলহ সালাত হোসালাম রয়েছেন ইব্রাহিম আলাইসলাম একবার আসলেন এসে দেখলেন যে তার সন্তান তার ছেলে বাসায় নেই কিন্তু স্ত্রী রয়েছে তিনি তার স্ত্রী হয়তো বা ইব্রাহিম আলহ সালাত হোসলামকে চেনেন না ইব্রাহিম আলহ সালাত হোসলাম এসে দরজায় যখন টোকা দিলেন তার স্ত্রী দরজা খুললেন অর্থাৎ তার পুত্রবধূ দরজা খুললেন এবং তিনি তাকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো তখন সেই স্ত্রী বললেন যে নাহনু বিশারিন নাহনু ফি দইকেন বাসিদ্দা যে আমরা খুব খারাপ অবস্থায় রয়েছি আমাদের অনেক অর্থ কষ্ট রয়েছে আমাদের খাদ্যের কষ্ট রয়েছে আমাদের বহু সমস্যা রয়েছে এটি বলে তিনি তার শ্বশুর অর্থাৎ তার স্বামীর পিতার কাছে আল্লাহর নবীর কাছে কিছু অভাব অভিযোগের কথা তুলে ধরলেন এই কথা শুনে ইব্রাহিম আলাই সালাতাম বললেন যখন তোমার স্বামী আসবে তখন ফাকরা ই আলহি সালাম তাকে তুমি আমার পক্ষ থেকে সালাম দেবে এবং তাকে বলবে যে ইয়োগা ইউরো আতাবাতাবিব বা বিহি যে সে যাতে তার দর তার ঘরের যে দরজার চৌকাঠ রয়েছে এই চৌকাটটি যাতে সে সে যাতে এটি পরিবর্তন করে ফেলে অর্থাৎ ঘরে ঢুকার জন্য দরজার যে মুখটি এই মুখটি যাতে সে পরিবর্তন করে ফেলে এইটি তুমি তোমার স্বামীকে বলবে এবং ইসমাইল আলাহি সাল্লাহাম বিরাম আলাহিসাম চলে গেলেন ইসমাইল আলাহি সাল্লাহাম কিছুক্ষণ পরে আসলেন এসে বললেন মনে হচ্ছে কেউ এসছে তার স্ত্রী বললেন হ্যাঁ একজন ভদ্রলোক এসেছিলেন তিনি কি বলেছেন বললেন যে আপনাকে সালাম দিতে বলেছেন আর আমি তাকে বলেছি তিনি আমাকে জিজ্ঞেস করেছেন আমরা কেমন আছি আমরা বললাম যে আমাদের অভাব অভিযোগ রয়েছে আমাদেরকে সমস্যা রয়েছে তখন তিনি আমাকে বলেছেন যে আপনাকে যাতে বলি যে আপনি যাতে আপনার ঘরের চৌকাঠটি দরজার যে চৌকাঠটি রয়েছে এই চৌকাঠটি যাতে আপনি পরিবর্তন করে ফেলেন তখন ইসমাইল আলাই সালাতাম বুঝতে পারলেন কি হয়েছে তিনি তাকে বললেন যে আমার বাবা এসেছিল তিনি আমাকে নির্দেশ দিয়েছেন যাতে তোমাকে আমি তালাক দিয়ে দিই কারণ তুমি একজন আল্লাহর নবীর স্ত্রী হওয়ার পর তার তোমার মধ্যে যে চারিত্রিক সৌন্দর্য আল্লাহর উপর তাওয়াক্কুল তার উপর ধৈর্য ধারণ করা কোনো অভাব অভিযোগে হতাশ না হয়ে যাওয়া এই যে ইমানি দায়িত্বগুলো ইমানি চেতনাগুলো তোমার মধ্যে থাকার কথা ছিল এগুলো তোমার মধ্যে নাই অতএব এগুলো কারণে তোমাকে আমি তালাক দিয়ে দিতে আমার পিতা আমাকে নির্দেশ দিয়েছেন এবং তুমি আমার বাড়ি থেকে চলে যাও তোমার বাবার বাড়িতে তুমি গিয়ে সেখানে তুমি গিয়ে আশ্রয় গ্রহণ করো এর মাধ্যমে আরেকটি মেসেজ আমরা আমাদের সন্তানদের কাছে পৌঁছে দিতে পারি এবং এর আরেকটি ঘটনা আছে তারপরে আমরা এই মেসেজটি আমরা কথা বলবো এরপরে ইসমাইল আলি সাল্লাতাম আরেকজনকে বিয়ে করেন আরেকবার হজরত ইব্রাহিম আলি সাল্লাতাম আবার আসলেন এসে তিনি দেখলেন যে তার ছেলে বাসায় নেই তার স্ত্রী রয়েছে এবং দরজা টোকা দিলেন ইসমাইলের স্ত্রী বের হয়ে আসলো তাকে জিজ্ঞেস করলেন তোমরা কেমন আছো বললো আমরা খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো অসুবিধে নেই তাদের হতে পারে মরুভূমিতে ছিল তাদের অসুবিধা আছে কিন্তু তার স্ত্রী ধৈর্যশীলা তিনি কোনো অভাব অভিযোগ করেননি তখন তাকে তিনি জিজ্ঞেস করেন তোমাদের তোমরা তাহলে খাও কি বললো যে আমরা খাই হচ্ছে মাংস আমরা রুটি খাই মাংস খাই আমরা পানি খাই তোমাদের খাবার তোমাদের পানীয় কি বললো আমাদের পানি হচ্ছে খাবার হচ্ছে আমাদের পানীয় হচ্ছে পানি তখন তিনি বললেন ইসমাইল ইব্রাহিম আলি সালাতাম দোয়া করলেন আল্লাহ বারিক লাহম ফিল্লাহিম আলমা আল্লাহ তুমি তাদের পানি এবং তাদের মাংসের মধ্যে তাদের গোষ্ঠের মধ্যে বরকত দান করো এরপর তিনি যখন যাচ্ছিলেন তখন তিনি তার পুত্রবধূকে বললেন যখন তোমার স্বামী আসবে তখন তুমি তাকে বলবে আমার পক্ষ থেকে সালাম বলবে এবং বলবে যে আমি তাকে নির্দেশ দিয়েছি তার ঘরের যে চৌকাঠ দরজার যে চৌকাঠ এটিকে যাতে আরো মজবুত করে এরপর কিছুক্ষণ পর তিনি চলে গেলেন ইসমাইল আসছিলেন ইসমাইল এসে যথারীতি তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন আজকে কেউ এসেছে বললো যে একজন বৃদ্ধ লোক এসেছেন তিনি আমাকে জিজ্ঞেস করেছেন এমন আমি তাকে এরকম উত্তর দিয়েছি তখন তিনি বললেন আপনাকে সালাম দিতে এবং বলেন আপনার ঘরের চৌকাটটি যাতে আপনি আরেকটি মজবুত করেন তখন ইসমাইল আলাহি সালাতাম বললেন তুমি তো জানো না তিনি হচ্ছেন আমার বাবা তোমার আচরণে কথায় তিনি খুবই সন্তুষ্ট হয়েছেন তিনি বলেছেন আমি যাতে তোমাকে শ্রদ্ধা করি তোমাকে যাতে শক্ত করে আমার সাথে রেখে দেয় যাতে তুমি কখনোই আমার কাছ থেকে ছুটে না যাও এটি তিনি আমাকে নিজে দিয়েছেন তোমার প্রতি আমার ভালোবাসা আরও বেড়ে গেল এ হচ্ছে প্রিয় দর্শক এই আলোচনা আমাদের সর্বশেষ কথা এখানে আমরা বুঝতে পারলাম যে আমরা এই আলোচনা থেকে আমাদের সন্তানদেরকে বোঝাতে হবে যে আল্লাহর প্রতি আনুগত্য সকল অবস্থায় আল্লাহর প্রশংসা করা তার প্রতি সন্তুষ্ট থাকা এটি থাকতে হবে যদি কেউ না থাকে তাহলে এটি হচ্ছে একদিকে এটা আল্লাহ আল্লাহর প্রতি না শুক্রি আল্লাহর প্রতি অকৃতজ্ঞতা প্রদর্শন করা যেটি হারাম একজন ব্যক্তির জন্য যেটা কুফরি দু নম্বর বিষয় হচ্ছে পিতার আনুগত্য পিতার আনুগত্য পিতা বলেছেন যা তাই তাকে করতে হয়েছে এবং আমাদেরকে কিন্তু কোরআন এবং সন্ন্য এরকম নির্দেশ এসেছে যে পিতা যা বলে তাই আমাদের করতে হবে ইভেন যদি আমাদের স্ত্রীদের তালাক দেওয়ার প্রশ্ন যদি আসে এবং সেটা যদি বৈধ বিষয় হয়ে থাকে সত্যিকার অর্থে এরকম কোনো প্রবলেম থেকে থাকে তাহলে পিতার আনুগত্য করতে গিয়ে আমাদেরকে সেই কাজটিও করতে হয় সর্বশেষ যে ঘটনা ইব্রাহিম এবং ইসমাইলের সাথে সেটি হচ্ছে কিছুদিন পর ইব্রাহিমকে আল্লাহ সুফানতানি নির্দেশ দিলেন যে আল্লাহর ঘর বাইতুল্লাহ নির্মাণ করার জন্য তিনি বাইতুল্লাহ নির্মাণ করছেন এবং ইসমাইল আলি সালাতাম মাটি এবং পাথর নিয়ে আসছেন ইব্রাহিম আলি সালাতাম বাইতুল্লাহ নির্মাণ করছেন এই যে দু সন্তান এবং বাবার আল্লাহর কাজের ক্ষেত্রে দুজনের ঐক্য মতের ভিত্তিতে ঐক্যবদ্ধতার ভিত্তিতে যে আল্লাহর কাজে ঐক্যের ভিত্তিতে আল্লাহর কাজের যে মনোনিবেশ করা এটি কিন্তু সন্তানদের সামনে আদর্শ হিসেবে তুলে ধরতে হবে এবং এই কাজ যখন করছেন তখন চারিদিকে তারা ঘুরছেন আর বলছেন রব্বানা রব্বানা তাকাবল মিন্না ইন্না কাংতা সেমুন আলেম হে আল্লাহ আমাদের পক্ষ থেকে আপনি এই কাজটি কবুল করুন এবং আমাদেরকে হে আল্লাহ আপনি আমাদের আপনি আমাদেরকে রক্ষা করুন আপনি আমাদেরকে জাহান্নাম থেকে রক্ষা করুন আপনি সবকিছু শ্রোতা এবং সবকিছু জ্ঞাতা এই যে আমরা প্রিয় দর্শক যে ঘটনাটি আরেকটি ঘটনা আপনাদের সামনে বর্ণনা করলাম এই ঘটনা থেকে আমরা আমাদের শিশুদের সামনে যে শিক্ষাগুলো আলোচনা করব সেই শিক্ষাগুলো আমরা আপনাদেরকে বলেছি এবার যে বিষয়টি আমরা আমাদের সন্তানদের সামনে আপনাদেরকে বলবো যে তুলে ধরার জন্য সেটি হচ্ছে বোখারি এবং মুসলিমের সেই বিখ্যাত হাদিসটি যেটি আমরা এর আগে একটু ইঙ্গিত দিয়েছিলাম আপনাদেরকে আবহাওয়ার আল্লাহ তালাহ বর্ণনা করছেন রাসুল্লাহাম বলেছেন যে বনি ইসরায়েলের তিনজন লোক একজন ছিল কুষ্ঠরোগী আরেকজন ছিল মাথায় টেক টেক মাথা এবং তৃতীয় ব্যক্তি ছিল অন্ধ এই তিন ব্যক্তির কাছে যথাক্রমে একজন ফেরেস্তা আসেন ফেরেস্তা সর্বপ্রথম যে কুষ্ঠরোগী তার কাছে আসেন এবং এদের একদিকে তাদের প্রচুর পরিমাণ অর্থকষ্ট ছিল তারা ছিল খুবই গরিব দরিদ্র অন্যদিকে তাদের বিভিন্ন প্রবলেম ছিল এই যে কুষ্ঠরোগ এটা তো ছোঁয়াছি ছোঁয়াছে রোগ হিসেবে তখন গ্রহণ করা হতো এবং মানুষ তাদের কাছে যেত না আরেকজন ছিল মাথায় টাক তাকে মানুষেরা ঘৃণা করত মানুষেরা তাকে উপহাস করত আরেকজন ছিল অন্ধ তার রুজি রোজগার করার মতো কোনো কিছুই ছিল না তো এই তিন ব্যক্তির কাছে ফেরেস্তা আসেন এসে প্রথম ব্যক্তি যে কুষ্ঠরোগী তাকে বলেন তোমার কি সমস্যা বলে যে আমার আসলে এই যে আমার কুষ্ঠরোগ আমার গায়ে গন্ধ আমার গায়ে বিভিন্ন গোটা রয়েছে এবং লোকেরা আমার কাছে আসে না তো তুমি কি চাও বলো আমি চাই আমার রংটা পরিবর্তন হোক এবং আমার সুন্দর একটি চামড়া সুন্দর একটি রং নতুন করে গজাক গজিয়ে উঠুক তিনি বললেন যে ঠিক আছে এটি তোমার হবে আর তোমার অন্য কিছু লাগবে বলে হ্যাঁ আমার তো অর্থের প্রয়োজন রয়েছে ঠিক আছে আমাকে একটা একটা উট যদি দেওয়া হয় তাহলে আমি সেই উটটি নিয়ে সন্তুষ্ট থাকবো ফেরেস্তা বললেন তিনি কিন্তু মানুষের বেশি এসেছেন ফেরেস্তা এবার তাকে বললেন যে হ্যাঁ আচ্ছা ঠিক আছে তোমার রংটা পরিবর্তন করে দেওয়া হলো তোমার রোগটা দূর করে দেওয়া হলো এবং তোমাকে একটি উট দেওয়া হলো এমন একটি উট যে উটটি ছিল গর্ভবতী এবং এই উটটি কিছুদিন পরে বাচ্চা প্রদান করবে দ্বিতীয় যে ব্যক্তি ছিল দ্বিতীয় ব্যক্তি যে ব্যক্তি ছিল আপনার ওই যে মাথায় টাকওয়ালা তার কাছে তিনি গেলেন গিয়ে বলেন তোমার কি প্রবলেম বলো যে আমার মাথায় চুল নেই লোকেরা আমাকে উপহাস করে আর কি প্রবলেম রয়েছে বলো যে আমার কোনো অর্থ নেই তখন তিনি বলেন তোমার মাথার টাক দূর হয়ে যাবে তোমার চুল গজাবে খুবই ভালোভাবে এবং তোমার চেহারা সুন্দর হবে তোমার শরীর আকর্ষণীয় হবে এবং তুমি তোমাকে একটি গর্ভবতী একটা গাভী উপহার দেয়া হলো তা এর মাধ্যমে তুমি ইনশাআল্লাহ তোমার দারিদ্র দূর হয়ে যাবে তৃতীয় ব্যক্তি যিনি অন্ধ তার কাছে তিনি আসলেন এসে বললেন যে তোমার কি অবস্থা বললো যে আমি তো অন্ধ লোকেরা আমাকে বিভিন্নভাবে আমাকে উপহাস করে আর দ্বিতীয়ত হচ্ছে আমার অর্থ কষ্ট রয়েছে বললো তোমার অন্ধ তো দূর করে দেয়া হলো এবং তোমার অর্থ কষ্ট যেটি রয়েছে তোমাকে কি দিলে তোমার চলবে বলে যে আমাকে একটা ছাগল বা গর্ভবতী ছাগল দিলে চলবে তখন তাকে একটা গর্ভবতী ছাগল দেয়া হলো এই তিন ব্যক্তির রোগও দূর হয়ে গেল এবং তাদের এই তিন ব্যক্তির যেই যার উট তার প্রচুর পরিমাণ উট জন্ম নিল এগুলো থেকে যাকে গাভী দেওয়া হলো তার প্রচুর পরিমাণ গাভী এবং যাকে ছাগল দেওয়া হলো এদের উপত্যকা ভর্তি তাদের এই যে তাদের উট এবং ছাগল এবং গাভীতে পুরো উপত্যকা ভরে গেল যখন তাদের প্রচুর পরিমাণ সম্পদ সব দিকে তাদের প্রভাব প্রতিপত্তি ছড়িয়ে পড়েছে তখন ওই ফেরেস্তাই একদিন মানুষের ভেসে আবার তার কাছে আসলেন এসে বলেন যে দেখো আমি একজন মুসাফির আমার তো প্রথমত তিনি আসলেন ওই যে কুষ্ঠরোগীর কাছে এসে বলেন আমি তো মুসাফির আমার সব অর্থ শেষ হয়ে গিয়েছে দেশে ফিরে যেতে পারছি না তুমি একটু আমাকে কিছু দাও না বলো যে না আমার কিছু দেওয়ার মতো না বলো যে তোমার কত সম্পদ এখান থেকে একটু দাও বলো না এগুলো দেওয়ার মতো নেই আমার প্রচুর দায় দায়িত্ব রয়েছে আমার আত্মীয় স্বজন রয়েছে তাদের প্রতি আমার দায়িত্ব রয়েছে আমি এগুলো তোমাকে কোনোভাবেই দিতে পারবো না তখন তখন এই যখন বলেন তখন ফেরেজ তাকে বলেন আমার মনে হয় তোমাকে আমি চিনি কোনো এক সময় তুমি মনে হয় এরকম এরকম ছিলে যে তোমার কুষ্ঠরোগ ছিল তোমার অর্থের অভাব ছিল এবং তোমার আল্লাহ তোমাকে অনুগ্রহ করে বড় করে দিয়েছে বলে অস্বীকার করো না না আমার এই সকল সম্পদ আমি পূর্বপুরুষদের কাছ থেকে পেয়েছি আমার বাবা দাদা তারা সকলে বড় লোক ছিলেন আমি তাদের কাছ থেকে এগুলো পেয়েছি আমি অন্য কোনো কাছ থেকে এগুলো পাইনি তখন ফেরেস্তা তাকে বললেন যে তুমি যদি মিথ্যা কথা বলে থাকো যদি এটি তোমার পক্ষ থেকে মিথ্যা হয়ে থাকে ইনকুন্তা কাজিবান ফাসইয়া রাকাল্লাহু ইলামা মা যদি তুমি মিথ্যা বলে থাকো তাহলে তোমার অতীতের যে অবস্থা ছিল আল্লাহ তোমাকে সেই অবস্থায় ফিরিয়ে নিয়ে যাক এরপরে তিনি ওই যে টাক মাথাওয়ালার লোকের কাছে গেলেন এবং তার কাছে একই অবস্থায় বললেন সেও একইভাবে তাকে ফিরিয়ে দিল তার প্রচুর পরিমাণ সম্পদ প্রচুর পরিমাণ উ গাভীতে ভর্তি গরুতে ভর্তি কিন্তু তাকে দিল না তৃতীয় ব্যক্তি যে অন্ধ তার কাছে তিনি আসলেন অন্ধ ব্যক্তি এর কাছে যখন তিনি তার অবস্থা তুলে ধরলেন অন্ধ ব্যক্তি বলেন যে ভাই কোনো সমস্যা নেই এই যে আমার এখানে প্রচুর পরিমাণ ছাগল রয়েছে তোমার যা ইচ্ছা তুমি তা নিয়ে যাও তখন ফেরেস্তা তার মূল পরিচয় তুলে ধরে বললেন দেখো আমি সেই ব্যক্তি যে ব্যক্তি তোমাদেরকে এই এই এই দিয়েছিলাম কিন্তু তোমার আগের এই দুই বন্ধু তারা এগুলোকে অস্বীকার করেছে তুমি স্বীকার করেছো তোমার সব কিছু থেকে গেলো আল্লাহ তোমাকে আরও বাড়িয়ে দেবেন কিন্তু আগের দুজন তারা তাদের পূর্বের অবস্থায় ফিরে যাবে এবং সত্যি দুজনের প্রথমজন টাক মাথা প্রথমজন কুষ্ঠরোগ এবং দ্বিতীয়জন টাক মাথায় তারা ফিরে গেল এবং তাদের দারিদ্রতা তৈরি হয়ে গেল এখান থেকে আমাদের শিশুদেরকে আমরা যে শিক্ষা দেব সে শিক্ষা হচ্ছে যে শিশুরা কোনো অবস্থায় যাতে আল্লাহর অনুগ্রহকে অস্বীকার না করে শিশুরা যাতে কোনো অবস্থায় গরিব দুঃখী যারা রয়েছে তাদেরকে ফিরিয়ে না দেয় শিশুরা সব সময় যাতে আল্লাহ সুবাহানুয়াতালার তার আনুগত্যে তার প্রশংসায় তার কৃতজ্ঞতায় যাতে তারা ব্যস্ত থাকে এই বিষয়টি আমরা তাদের সামনে তুলে ধরতে হবে এবং সর্বশেষ আমরা যে ঘটনাটি আপনাদের সামনে উপস্থাপন করতে চাই সেটি হচ্ছে যে কোনো একজন ব্যক্তি আরেকজন ব্যক্তির কাছ থেকে এক হাজার দিনার ধার নিয়েছিল এবং তিনি তাকে বলেছেন যে আল্লাহকে আমি সাক্ষী রেখে আপনার এই প্রদান নিচ্ছি এবং আগামীকাল আপনাকে এটি প্রদান করব কিন্তু পরের দিন তিনি তাকে এটা কোনোভাবে প্রদান করতে পারছেন না কারণ তিনি নদীর ওপারে থাকতেন এই পারে থাকতেন এই ভদ্রলোক এখানে দেয়ার মতো কোনো লোক তিনি পাননি পরবর্তী তিনি একটি কাঠের টুকরা নিয়ে কাঠের টুকরার মধ্যে একটু গর্ত করে সেখানে তিনি ওই এক হাজার দিনার রেখে দিলেন এবং একটা চিঠি লিখে দিলেন যে এভাবে বলে যে হে ওই ব্যক্তি আমি অন্য কোনো ব্যক্তিকে না পাওয়ার কারণে আমি কাঠের টুকরার মধ্যেই তোমার এই অর্থগুলো আমি দিয়ে দিলাম এটি বলে তিনি আল্লাহর উপর তাওয়াকুল করবেন আল্লাহ আর তুমি জানো যে আমি ওই ব্যক্তির সাথে ওয়াদা করেছিলাম আমি কাউকে পাইনি এই জন্য তোমার উপর তাওয়াকুল করে আমি পানিতে এটি ভাসিয়ে দিলাম যাতে নদী ও ওই পাহাড়ে যাতে চলে যায় এবং ওই পাড়ে যাতে তার কাছে এটি যায় তিনি এটি ভাসিয়ে দিলেন ভাসিয়ে দেওয়ার পরে ওই যে ওই পাড়ে যিনি বসা যিনি মূলত তাকে লোন দিয়েছিলেন তিনি তো অপেক্ষায় রয়েছেন যে কখন আমার ওই বন্ধু আমার ওই লোক আমার অর্থ ফেরত পাঠাবে তার জন্য তিনি সকালে এসে বসে আছেন কিন্তু কেউ আসছে না বেকার পর্যন্ত বসে আছেন যখন দেখলেন যে কেউ আসে না তিনি তখন ফিরে যাচ্ছিলেন বাড়িতে যাওয়ার সময় তিনি দেখলেন যে একটি কাঠের টুকরা চলে আসে তিনি ভাবলেন যে কিছু যেহেতু পাইনি কাঠের টুকরাটি নিয়ে যে আমার স্ত্রী এটাকে লাকড়ি হিসেবে ব্যবহার করবে তিনি কাঠের টুকরাটি যখন নিয়ে যান তার স্ত্রী যখন কাঠের টুকরাটিকে কাটছিলেন হঠাৎ করে সেখান থেকে একটি একটি ছোট্ট একটি পুতলি বের হয়ে আসে যেটি যার মধ্যে ওই অর্থগুলো ছিল সেই আপনার ওই যে এই অর্থসহ অর্থ কাপড়ের ওই পুটলিটি যখন তিনি খুললেন খোলার পরে সেখানে দেখা গেল যে একটি চিঠি এবং এক হাজার দিনার তার স্ত্রী তার স্বামীকে ডেকে বলেন দেখো দেখো এটি কি তার স্বামী এসে দেখলেন যে সেখানে লেখা ওই চিঠিটি এবং সেখানে ওই টাকাগুলো বা অর্থগুলো রয়েছে তখন তিনি আল্লাহর সুক্রিয়া আদায় করলেন আমাদের শিশুদের কীভাবে বলতে হবে আমরা যদি আমানতদার হই আল্লাহর উপর তাওয়াক্কুল করি আমরা যদি সিদ্ধান্ত নেই যে আমরা যে ওয়াদা করেছি সেই ওয়াদাগুলো আমরা রক্ষা করব তাহলে আল্লাহ সব হানওয়াতালা আমাদের জন্য সে পথকে সহজ করে দেবেন তো এই হচ্ছে সমানের দর্শক এই আলোচনা সর্বশেষ আমরা ওয়াইস আল কারণের কথা বলেছি যার ব্যাপারে বোখারি এবং মুসলিম হাদিস এসে রাসুসলাম ওমর আদি আল্লাহ তাকে নির্দেশ দিয়েছিলেন যে ওয়াইস আল কারণীকে যদি দেখো তাহলে তার কাছ থেকে তোমরা একটু তোমাদের জন্য দোয়া চেয়ে নেবে ওয়াইস আল কারণীকে ওয়াইস আল কারণী ছিল আসলে তিনি তার মায়ের প্রতি অত্যন্ত আনুগত্যশীলা ছিলেন তার মায়ের প্রতি এই ওয়াইস আল কারণী রাসুলকে দেখেননি রাসুল ইসলাম এর কথা তিনি শুনেছেন তারপরে ওমরকে রাসুল ইসলাম নির্দেশ দিয়েছেন যদি ওয়াইসাল কারণের কখনো তুমি সাক্ষাৎ পাও তাহলে তার কাছ থেকে তুমি একটু দোয়া চেয়ে নিও আল্লাহর কাছে তুমি দোয়া করবে তাকে বলবে তিনি যাতে আল্লাহর কাছে তোমার জন্য প্রার্থনা করেন আল্লাহর কাছে ইস্তেকফার করেন তোমার জন্যে প্রিয় দর্শক এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে মায়ের প্রতি আনুগত্য যদি কোনো একজন সন্তানে থাকে তাহলে তার মর্যাদা আল্লাহর কাছে এরকম বেড়ে যায় আমরা এই গল্প বলে আমাদের সন্তানদেরকে এইভাবে মা এবং বাবার প্রতি আনুগত্য করতে শেখাতে হবে এইভাবে আমরা যদি শেখাই তাহলে ইনশাল্লাহ সোনালী শিশু তৈরি হবে আমরা আজকে এখানে শেষ করছি গল্প বলার এই পর্ব আজকে এই আলোচনার মাধ্যমে শেষ হলে ইনশাল্লাহ আগামী কাল থেকে আমরা যে আলোচনা করব সে আলোচনাটি হচ্ছে যে আমাদের শিশু সন্তানদেরকে যদি আমরা সোনালী শিশুতে পরিণত করতে হয় তাহলে তাদের সাথে আমাদের কথা বলতে হবে সরাসরি এবং অত্যন্ত প্রশান্ত শান্ত পরিবেশে সে আলোচনা ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে জয়েন করবেন সেই প্রত্যাশায় ও আখির উদাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত